তাকে যদি দেখতে হাসি মাখা মুখে রক্ত মাখা শরীরে বিশ্বের সুবাস তার সাথীরা দেখে কাঁদে আর হাসে বলে সে যাচেছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ যখনই এই ভূমির মুসলিমরা কোনো দিনই ন্যায্য দাবি নিয়ে মাঠে নামে তখনই একের পর এক মুসলিমদেরকে পাখির মতো গুলি করে শহীদ করে এই ভূমির হিন্দুত্ববাদী গোলাম সরকারের মুরতাদ বাহিনী এটা শুধু বর্তমান সময়ে নয় গত কয়েক যুগ ধরেই এই ধারাবাহিকতা চলমান রয়েছে মাঝে মাঝেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এই মানবরচিত সংবিধানে শাসনকারী শাসকগুলো মুসলিম উমার রক্ত প্রবাহিত করছে কখনো নবীর সম্মান রক্ষার ইস্যুতে আবার কখনো হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতা করার ক্ষেত্রে তবে শত আফসোস সেই ১৩ সালের গণহত্যা থেকে নিয়ে আবরার ফাহাদ ও ভোলার হত্যাকাণ্ড সহ বর্তমানে চলমান প্রতিটা শহীদের রক্ত দুনিয়ার বদলার হিসেবে বৃথাই যাচ্ছে তারা আল্লাহ তালার কাছে সফল হলেও তাদের রক্ত দুনিয়াবি ফলাফলের বিচারে ব্যর্থই হয়েছে অনেকের হয়তো এ কথাটা মেনে নিতে কষ্ট হবে কিন্তু আপনাকে প্রথমে নির্দিষ্ট করতে হবে যে রক্তের প্রতিদান বলতে কি বোঝেন রক্তের প্রতিদান বলতে যদি বোঝেন একদিনের হরতাল বা কিছু মিছিল মিটিং করতে পারা তাহলে সেরিয়া ও সুস্থ বুদ্ধির বিচারে এটা ভুল কারণ রক্তের বদলা শুধু রক্ত দ্বারাই হয় এছাড়া অন্য কোনোভাবে রক্তের বদলা নেওয়া সম্ভব নয় এই ব্যর্থতার মূল কারণ অনেকগুলো যার মধ্যে মূল একটা কারণ হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ ও তা বাস্তবায়নে সঠিক কর্মপদ্ধতি নির্ধারণে ব্যর্থ হওয়া যদি লক্ষ্য হয় শহীদ ভাইদের রক্তের বদলা নেওয়া তাহলে যারা তাদেরকে হত্যা করেছে তাদের কাছেই হত্যার বিচার দাবি করা হচ্ছে কোন যুক্তিতে কোনো হত্যাকারী কি নিজেই নিজেকে শাস্তি দিতে পারে এটা কি বিশ্বাসযোগ্য যদি আপনি আসলেই তাদের রক্তের বদলা নিতে চান তাহলে সরাসরি সংঘর্ষের সময় এই হত্যাকারীদেরকে একইভাবে পাওনা মিটিয়ে দিন আন্দোলনের ময়দানে তো সবই বৈধ তারা যতটুকু আঘাত করবে তাদেরকেও ততটুকু ফিরিয়ে দিন তবে কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটাও খারাপ ফলাফল বয়ে আনবে কারণ পরে আল্লাহ সরিয়া বিরোধী মোরতাদদের মাননীয় আর ভাই ভাই বলে মুখে ফেনা তুলে ফেলা নেতাগুলোই হত্যাকারীদের সাথে আতাত করবে এবং নিজেদেরকে রক্ষার জন্যে আপনাকে ফেলে চলে যাবে অপরদিকে এই ভূমির তাগুতের গোলাম বাহিনীর সাথে যুদ্ধ বাঁধানো মুসলিম উম্মার শক্তি অপচয় ছাড়া আর কিছুই নয় কারণ এই হিন্দুস্তানে সরিয়া প্রতিষ্ঠার পথে প্রধান শত্রু ও সাপের মাথা হচ্ছে হিন্দুত্ববাদী অপশক্তিগুলো তাই সেই শত্রুর বিরুদ্ধেই আমাদের সকল শক্তি ব্যবহার করতে হবে কিন্তু ইন্টারনেটে এখন অনেক অপরিণামদর্শী ভাই এমনকি জেহাদি চিন্তাধারার কিছু সমর্থক এ ধরনের লোকাল শত্রুর বিরুদ্ধে লড়াই লিপ্ত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে যা থেকে পূর্ণভাবে বিরত থাকা আবশ্যক অপরদিকে টার্গেট যদি হয় মোদি ও হিন্দুত্ববাদী আগ্রাসনের মোকাবেলা করা এবং এই ভূমিতে ইসলামী সরিয়া শাসন প্রতিষ্ঠা করা তাহলে সরাসরি ভারতীয় হিন্দুত্ববাদী মূল শক্তিকে ফ্রন্টলাইনে নিয়ে আসুন তাদেরকে মুসলিম জনগণের মুখোমুখি করুন এই দেশে ভারতের যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে সেগুলোতে আক্রমণ করুন তাদের ট্রানজিট ও রপ্তানির পথগুলো ধ্বংস করে দিন হিন্দুত্ববাদী ভারতের সকল স্বার্থে আঘাত হানুন তাদের এদেশীয় এজেন্ট ও নেতাগুলোকে নিঃশেষ করুন তাহলে দেখবেন হিন্দুত্ববাদী শক্তিগুলো তাদের এদেশীয় গোলামদের মাধ্যমে মুসলিমদের সাথে পরোক্ষ লড়াই বাদ দিয়ে জনগণের সাথে ফ্রন্ট লাইনে নামতে বাধ্য হবে তখন আজ যে পুলিশ ও লীগের ছেলেদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কাল তাদেরই অধিকাংশ বাধ্য হয়ে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে মাঠে নামবে জনগণের সামনেও আগ্রাসনের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কারণ তখন সরাসরি পূজারীরা মুসলিম উম্মার বিরুদ্ধে অবস্থান নেবে আর তখনই এই ভূমির আন্দোলন সঠিক পথে পরিচালিত হবে এবং একসময় গাজওয়াই হিন্দ বিজয়ের মাধ্যমে আল্লাহর দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে কিন্তু এই সব কিছুর পূর্বে প্রয়োজন উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করা কারণ প্রস্তুতি গ্রহণ করা ব্যতীত আন্দোলনে নামাই বৈধ না কারণ ইসলামে শত্রুর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের কোনো অস্তিত্ব নেই আর যুদ্ধের প্রস্তুতির পূর্বে আবশ্যক নিজের বিশ্বাসকে ঠিক করা লক্ষ্য কি তা স্পষ্ট করা শত্রুকে আর মিত্রকে তা নির্ধারণ করা শুধু এতটুকুতে যথেষ্ট নয় বরং আনসার মুহাজির এবং সার্বিক সমস্ত বিষয়ে আঞ্জাম দেওয়ার জন্যে যোগ্য একটি জামাহ লাগবে যাদের থাকবে স্পষ্ট একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা তারা বাস্তবায়ন করবে আর এই সব বিষয় বর্তমান সময়ে ফরজের অন্তর্ভুক্ত কারণ কোনো ভূমিতে যখন মুসলিমদের উপর আগ্রাসন চালানো হয় তখন উম্মার সকল ইমামের মতে সেখানে জিহাদ ফরজ আইন হয়ে যায় এই হিসেবে বর্তমানে এই ভূমিতে হিন্দুত্ববাদী আগ্রাসনের ফলে জিহাদ ফরজা আইন আর জিহাদ যখন ফরজা আইন হয়ে যায় তখন তা বাস্তবায়নের জন্যে প্রয়োজনীয় সকল কিছু ফরজ হয়ে যায় তাই হে মুসলিম ভাইয়েরা আমরা আর কত বৃথা রক্ত ঝরাব আসুন বাস্তবতা নিয়ে ভাবুন এত রক্ত দেখার পরেও কি সময় আসেনি কেন আমরা বারবার ব্যর্থ হচ্ছি তা নিয়ে ভাবার আর কত রক্ত ঝরলে আমাদের বোধোদয় হবে আসুন আমরা সঠিক উপায়ে গাজওয়াই হিন্দের জন্য প্রস্তুতি নেই যাতে আল্লাহ তালা আমাদের হাতে এই ভূমিতে হিন্দুত্ববাদীদের পতন ঘটিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার তাওফিক দান করেন এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তির সেই রাসুলের ভবিষ্যৎবাণীর উপযুক্ত হিসেবে কবুল করেন আমিন ইয়ারব্বাল আল আমিন